حديث نمبر آت عن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما كان الفحش في شيء الا شانه وما كان الحياء في شيء الا زانه ইসলাম একটি লজ্জা উপলব্ধি সদয় হওয়া এবং উত্তম আচরণের ধর্ম আনাস রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওসাল্লাম বলেছেন যে বস্তুর মধ্যে অশ্লীলতা বা কঠোরতা থাকবে সে বস্তুটি বিকৃত ও অকল্যাণকর হয়ে যাবে আর যে বস্তুটির মধ্যে লজ্জা সরম পাওয়া যাবে সে বস্তুটি সুন্দর ও মঙ্গলদায়ক হয়ে যাবে জামে তিরমিজি হাদিস নম্বর এক হাজার নশো চুয়াত্তর এবং সোনান ইবনু মাজাহ হাদিস নম্বর চার হাজার একশো পঁচাশি তবে হাদিসের শব্দগুলি জামে তিরমিজি থেকে নেওয়া হয়েছে ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান এবং গরিব বলেছেন আল্লামা নাসরুদ্দিন আল আলবানী হাদিসটিকে সহেহ বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় আবু হামজা আনাস বিন মালিক আল আনসারি রদিয়াল্লাহ আনহু একজন বিশিষ্ট সাহাবি হিজরতের দশ বছর পূর্বে মদিনাতে তার জন্ম হয় ছোটকালে নাবালক অবস্থাতেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের সান্নিধ্যে ধারাবাহিকভাবে দশ বছর যাবৎ থেকে তার খাদেম সেবক হিসেবে সর্বোত্তম উপাধি লাভ করেন এবং আল্লাহর রসুলের মৃত্যু পর্যন্ত তিনি তার খিদমতে রত থাকেন অতপর দামিশকে চলে যান সেখান থেকে বাসারাই গমন করেন তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন তার বর্ণিত হাদিসের সংখ্যা দু হাজার দুশো পঁচাশিটি তিনি বাসরা শহরে একশত বা তার অধিক বয়স প্রাপ্ত হয়ে সন তিরানব্বই হিজড়িতে মৃত্যুবরণ করেন রদুয়াল্লাহ আন এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক ইসলাম হল একটি লজ্জা উপলব্ধি সদয় হওয়া এবং উত্তম আচরণের ধর্ম তাই এই ধর্ম মানুষকে নিষ্ঠুর ও অশালীন কথা কাজ এবং গুণাবলী হতে সতর্ক করে দুই আল্লাহর ধর্ম ইসলামে লজ্জা অনুভব করার বিষয়টি হল একটি সুন্দর এবং প্রশংসনীয় গুণাবলীর অন্তর্ভুক্ত বিষয় তাই মুসলিম ব্যক্তির উচিত যে সে যেন এই সুন্দর প্রশংসনীয় গুণের দ্বারা অলঙ্কৃত ও সুসজ্জিত হয় তিন লজ্জা অনুভব করার বিষয়টি মুসলিম ব্যক্তিকে আল্লাহর আনুগত্যের কাজে সজাগ বা সচেতন রাখে এবং তাকে পাপ বা অসৎ অসৎকর্ম হতে বিরত রাখে